ইউনিভার্সাল ভিশন সত্য সত্যই আমি বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় রবুল আউল মাসে আমাদের কি করা উচিত কি করা উচিত নয় এ বিষয় নিয়ে অল্প কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ আজকে আমাদের দেশে এবং বিভিন্ন দেশে আমরা লক্ষ্য করে দেখি রবিউল আওয়াল মাস আসলে আমাদের মধ্যে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ঘিরে বেশ কিছু চেতনা জাগ্রত হয় অনেক বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয় পরিপালিত হয় জশ্নে জুলুস হয় ঈদে নবী হয় ইত্যাদি আরো অনেক কিছু একজন সচেতন মুসলিম হিসাবে প্রথমেই আমাদের একটু চিন্তা করা উচিত যে আসলে এই মাসে কি আমরা করতে পারি এবং কি করতে পারি না এটা জরুরি হয়ে গেছে আজকে কারণ আমাদের করণীয় বর্জনীয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা ভূখণ্ডে বা আমাদের জীবনের সার্বিক মুভমেন্টের মধ্যে কি করতে হবে কি করতে হবে না বা কি করা যাবে না এটা কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম বিশদভাবে ব্যাখ্যা করে দিয়ে গেছেন তিনি বলেছেন তারাক্তুকুম আলা মাহাজ্জাতিন বায়দা আমি তোমাদেরকে শ্বেত শুভ্র উজ্জ্বল প্রমাণের উপর রেখে গিয়েছি লাইলুহা কানা হারিহা এর রাতটা দিনের মতোই শুভ্র উজ্জ্বল রাতের মধ্যে কোনো অন্ধকার নেই অর্থাৎ দিনের কোনো জায়গাতেই দিন বলতে ইসলামের কোথাও কোনো অন্ধকার এরিয়া নেই গ্রে এরিয়া নেই আনহা অতএব এই শুভ্র জায়গা থেকে একমাত্র ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি ছাড়া কেউ বিচ্যুত হয় না তার মানে কি আমরা বলতে চাচ্ছি যে একদম ক্লিয়ার জায়গা স্পষ্ট জায়গা এখান থেকে তো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই অতএব যে ব্যক্তি আসলে নিজেই নিজেই ধ্বংস এরকম লোক ছাড়া এই জায়গায় বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই সমস্যাটা কোথায় আজকে আমাদের আমরা কেন বিভিন্ন মাসে বিভিন্ন দিবসে বিভিন্ন উপলক্ষে এমন সব কার্যকলাপ চালু করেছি যেটা আল্লাহর কিতাবে নেই রসুল সাল্লা সাল্লামের সুন্নায় নেই সিরাতেও নেই ফলে আজকে কিন্তু জ্ঞানমুখী হওয়ার প্রবল একটা তাড়া একটা প্রেশার ধর্মীয়ভাবে আমাদের উপর আপতিত হয়েছে আজকে বিভিন্ন মুসলিম দেশে মুসলিম সমাজে যে কাজগুলো হচ্ছে তার উপর থরলি একটা সার্চিং মাইন্ড নিয়ে আমাদের পর্যবেক্ষণের দৃষ্টি দিতে হবে যারা গবেষণা করছেন তাদের গবেষণা করতে হবে যারা ধর্ম নিয়ে কথা বলছেন দিন নিয়ে কথা বলছেন তাদেরকে সতর্ক হতে হবে এর প্রত্যেকটা কর্মকাণ্ড এবং কাজ অথেন্টিক কিনা আর একজন সাধারণ মুসলিম হিসাবে আমাদেরকে পড়াশোনা করতে হবে জানতে হবে যে আমাদের করণীয় বর্জনীয় কি এটা বলছি এই জন্য যেমন রমাদান মাসের করণীয় বর্জনীয় আমরা সকলেই বুঝতে পারছি যেমন আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি তেলাওয়াত করা এবাদতগুলো সঠিকভাবে করা আর বর্জনীয় হচ্ছে দিনের বেলা পানাহার বর্জন করা কারণ এটাই হচ্ছে সিয়ামের সংজ্ঞা আর রবিউল আউল মাসে এমন স্পেশাল কোনো ইবাদত কি আমরা কোরআনে পাই অথবা হাদিসের মধ্যে পাই যে এই মাসে এতগুলো রোজা রাখতে হবে এই মাসে এতগুলো স্পেশাল ইবাদত করতে হবে এই মাসে একটা ঈদ উৎসব আছে ইত্যাদি এগুলো আমরা কোথাও পাই না তাহলে দেখতে হবে যেই সমাজের মধ্যে রবিউল আউ্ল মাসকে ঘিরে যতগুলো উৎসবমূলক অনুষ্ঠান আছে কিংবা কর্মকাণ্ড আছে জশ্নে জুলুস আছে এগুলোর মধ্যে আমরা কোনটা করতে পারবো কোনটা করতে পারবো না প্রথমেই করণীয়র মধ্যে আমরা আসি করণীয়র মধ্যে প্রথম করণীয় হচ্ছে যদি স্পেশাল কোনো কিছু না থাকে তাহলে অন্য মাসের মতোই করণীয়টা কমন থাকবে যেমন সালাত পাঁচ অক্ত সালাদ ঠিকমতো পড়া রেগুলার কোরআন তেলাওয়াত করা রেগুলার জ্ঞানের বই পড়া এবং বিশেষ করে এই মাসে যতগুলো বিশেষ কর্মকাণ্ড হয় এগুলোর ব্যাকগ্রাউন্ডটা জানা যেমন মিলাদুন্নবী অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ডটা জানা জশ্নে জুলুস কোত্থেকে কবে চালু হলো সেটা জানা কেন চালু হচ্ছে তারপরে বারোই রবুল আউ্য়ালকে ঘিরে আরও যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে এগুলোর ব্যাকগ্রাউন্ডটা জানা এগুলো এখন আমরা খুব সহজেই জানতে পারছি এগুলোর উপর প্রচুর লেখালেখি আছে ওলামাইকারাম লিখেছেন সেগুলো সে সমস্ত বইপত্র আর্টিকেল এখন ইন্টারনেটেও পাওয়া যায় অথেন্টিকগুলোই পাওয়া যায় তারপরে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক আপনি এগুলো সম্পর্কে জানার জন্য যে ওয়েবসাইটগুলো থেকে সাহায্য নিতে পারেন সেটি হচ্ছে যেমন Islam QA dot com Islam web dot com Islam today Islam house dot com এগুলোতে বেশ কিছু ওয়েবসাইটে আরবির পাশাপাশি ইংরেজিও আমরা পাচ্ছি আবার বাংলাও পাচ্ছি বিশেষ করে ইসলাম কিও তারা বাংলা পেজটা ওপেন করেছে এছাড়াও আরও আমাদের লোকাল বেশ কিছু ভালো ওয়েবসাইট চালু হয়েছে যেখানে অথেন্টিক বইগুলো আমরা যে সমস্ত আর্টিকেলগুলো দিচ্ছি সেগুলো দেয়া হচ্ছে এগুলোর মধ্য দিয়ে আসলে আমরা বিভেদ সৃষ্টি করতে চাচ্ছি না এ বিষয়গুলো কিন্তু একটু একটু মানে বুদ্ধি মত্তার সাথেই বিচার করতে হবে অ্যাসেস করতে হবে যখনই কোনো ডিফারেন্স দেখা দেয় তখনই মানুষ মনে করে যে আমরা বিভেদ করছি বিভক্ত করছি ফেতনা ছড়াচ্ছি প্রিয় ভাইরা এটা ঠিক নয় সত্যকে প্রকাশ করা সত্যকে তুলে ধরা সত্যকে মানুষের সাথে পরিচিত করানো এটা কিন্তু বিভেদ নয় আবার যারা ভুল ঐতিহ্যের উপর আছেন যারা ধর্মের ভুল অপব্যাখ্যার মধ্যে আছেন সঠিক ইন্টারপ্রিটেশন কিংবা তফসির যারা করছেন না অথবা দিনের বিভিন্ন বক্তব্যকে হাদিসকে যারা টুইস্ট করছেন অথবা ফ্যাব্রিকেটেড বক্তব্য দিয়ে তারা দিনের বিভিন্ন মন গড়া ব্যাখ্যা দাঁড় করিয়েছেন সেগুলো সেগুলোর জন্য একটা রিয়াকশন সাধারণত তৈরি হয় যখন কেউ ভুলের মধ্যে থাকে সেটাকে যখন জাস্টিফাই করার চেষ্টা করা হয় তখনই কিন্তু কিছু হলেও বিভক্তি দেখা দেয় তবে আমি এখানে অনুরোধ করব যে যে কোনো ধরনের ইন্টালেকচুয়াল ওপিনিয়নের ক্ষেত্রে আমাদের যে বিরোধ আসুন না সেটা আমরা ইন্টালেকচুয়ালি প্রমাণ করি এবং সেভাবে সিদ্ধান্ত গ্রহণ করি কেউ যদি সিনসিয়ারলি সঠিকভাবে তারা সত্যকে আবিষ্কার করতে চায় সেটা সম্ভব সম্ভব কোরআন হাদিসের জ্ঞান এখন আমাদের হাতের মুঠোয় ট্যাবের মধ্যে আমরা সব নিয়ে আসতে পারছি ই লাইব্রেরি আছে বিশুদ্ধ ওয়েবসাইট আছে ওলামাদের বক্তব্য আমার মনে হয় এই গত দশ বিশ বছরের মধ্যে লক্ষ লক্ষ আলেমদের বক্তব্য আমরা শুনতে পারছি কম্পেয়ার করতে পারছি এর মধ্যে সহিটাও বেছে নিতে পারছি যেটা আগে সম্ভব ছিল না আগে একটা ভালো সহি বই বের করা অনেক কঠিন ছিল এসব কিছুর আলোকে এই মাসকে ঘিরে যেহেতু মুসলিম উম্মার মধ্যে অনেক রকম কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে অনেক রকম উৎসব এই সেই এসব সব কিছুর মধ্যে আমাদের করণীয় বর্জনীয় খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এই মাসের অতিরিক্ত কর্মকাণ্ডগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেখানে দেখব যে এগুলোর চর্চা কিন্তু রাসুল সাল্লাহামের যুগে ছিল না যেমন মিলাদের চর্চা নবীর চর্চা রাসুল সাল্লাহ সাল্লামের জন্মদিবস পালনের চর্চা কিংবা সব ফরজের বড় ফরজ হিসেবে এটাকে অভিহিত করার যে দাবি ইত্যাদি এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের কোনো তাফসিরের মধ্যে পাচ্ছি না আমাদের প্রথম প্রজন্ম ইসলামের প্রথম প্রজন্ম সাহাবাই কেরাম তাদের চর্চার মধ্যে পাচ্ছি না আমরা মাল্লা আব্দুর রহিম সাহেবের সুন্নত আদ গ্রন্থ বিশ্লেষণ করলে যেখানে তিনি রবি আউল মাসের বিভিন্ন কর্মকাণ্ডের উপর সুন্দর আলোকপাত করেছেন এবং মিলাদুন্নবী সম্পর্কেও তিনি যথেষ্ট অথেন্টিক বক্তব্য রেখেছেন সেখানে তিনি স্পষ্ট তুলে ধরেছেন যে এই ধরনের কর্মকাণ্ডগুলো হিজড়ি চতুর্থ শতক থেকে চালু হয়েছে কারো কারো মতে ষষ্ঠ শতক থেকে তাহলে যে সমস্ত মানে এই দিবসকে কেন্দ্র করে বা রৈর অলকে কেন্দ্র করে যে সমস্ত কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে সেরাই দলিল যেগুলোতে আমরা পাচ্ছি না সবগুলোই বর্জনীয় কিন্তু মিলাদ মিলাদন্নবী কিংবা আরো অন্যান্য যে সমস্ত কাজগুলো আমরা দেখতে পাচ্ছি তাহলে করণীয়টা কি এখানে স্পেশাল কি রাসুল সাল্লা সাল্লাম থেকে এখানে কোনো ডিরেকশন আছে কোনো বিশেষ ইনস্ট্রাকশন আছে সেটা আমরা শুরুতেই কিন্তু বলেছি যে না অন্য আর এগারো মাসের মতো এখানে স্বাভাবিক এবাদতগুলো চালু রাখতে হবে রমজানের মতো স্পেশাল কোনো কোর্স নেই জেলহজ মাসের মতো এখানে কোনো আরাফাত দিবস নাই মহারম মাসের মতো দশই মহারম এখানে নেই অতএব বারোই রবলাওয়ালকে কেন্দ্র করে কোনো সালাদ পড়া যাবে না কোনো রোজা রাখা যাবে না কারণ এই দিবসের যে স্পেশাল ফজিলত এটা দলিল দ্বারা সাব্যস্ত হয়নি তাহলে আমাদের করণীয় কাজের মধ্যে প্রিয় দর্শক আমাদের জ্ঞানমুখী হওয়া এই দিবসের উপর পড়াশোনা করা রাসুল সাল্লা সাল্লামের সিরাতের বিষয়টা আমরা পড়তে পারি কিন্তু মনে রাখতে হবে রাসুল সাল্লাহ সাল্লামের সিরাত চর্চা এটাকে এই দিবস কিংবা এই মাসের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না যে থিমটার উপর রাসুল সাল্লাহ সাল্লামের রেসালাত প্রতিষ্ঠিত কোরআনের যে নির্দেশটা আছে রাসুল সাল্লাহ সাল্লাম অনুসরণ করার ব্যাপারে সেটা এই মাসের সাথে খাস করা যাবে না দুর্ভাগ্যের বিষয় যে বিশ্বের অনেক ক্ষেত্রে হয়তো ভালো নিয়তে তারা চালু করেছে বিভিন্ন দিবস হাত দোয়া দিবস এই দিবস সেই দিবস ইত্যাদি এই দিবসগুলো চালু করে মানুষকে কিন্তু সীমাবদ্ধ করে ফেলা হয়েছে ইসলামের বিভিন্ন দিবস যেগুলোর কোনো দলিল নেই করে রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি মাহাব্বা দেখানোর জন্য এই মাসকে খাস করা হয়েছে এটা একটা ভুল প্র্যাকটিস এই প্র্যাকটিস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আজকে মা দিবস করা হয়েছে বাবা দিবস করা হয়েছে এখন শুনতে পাচ্ছি স্ত্রী দিবস স্বামী দিবস সন্তান দিবস ইত্যাদি নানা ধরনের দিবস করে আমাদের রিলেশনটাকে দিবসের মধ্যে সীমাবদ্ধ করা হচ্ছে ঠিক তেমনি যদি সিরাত চর্চাকেও এই মাস অথবা বারো রবিউল আওয়ালের সাথে আমরা কনফাইন করি তাহলে অন্য মাসগুলো থেকে কিন্তু মানে সিরাত চর্চা উঠে যাবে এবং রাসুল সাল্লাহ সাল্লামকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণের যে তাগাদা কোরআন দিয়েছে হাদিস দিয়েছে স্বয়ং রাসুল সাল্লা সাল্লাম দিয়েছেন সেটাও কিন্তু আমাদের থেকে দুর্বল থেকে দুর্বলতম হয়ে যাবে অতএব একটা উপলক্ষে আমরা আরো সচেতন হই সুন্নাগুলো সম্পর্কে সচেতন হই আর বেদাতগুলো সম্পর্কে সচেতন হই এই মাসের মনে সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় এটাই অন্যান্য ফরাজ ওয়াজিবগুলো ঠিক রাখার পাশাপাশি আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন আমাদেরকে আলোকিত করুন জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে এবং আমরা যেন বিভ্রান্তির পথ থেকে বেদাত সেরেক থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত করে সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি হাদা সাল্লাহ সাল্লাম আলা নবীনা মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত